ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ধুলির ধারা বেহেস্তে আত জয় করিল দিল রেলাত ধুলি সে আজ জয় করিল দিল রে রাজ আজকে খুশির ঢাল নেমেছে আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয় ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদিয়া আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি আজকে যত পাপি ও তাপি সব গুনাহের পেল মাফি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি নিখিল দরুদ পাড়ে এ নাম সাল্লাল্লাহ আলাইয়া সাল্লাম নিখিল দরুদ পাড়ে লয়ে নাম সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম জিন পরি ফেরেস্তা সালাম জিন পরি ফেরেস্তা সালাম জানায় নবীর পায় আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আ মায়ের সাগর আকাশ বাতাস দেখবি যদিয়ায় আয় প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়